জাপান থেকে গাড়ি আসছে এই গাড়ি পরিচালনার যত সিস্টেম নিয়ম এটা কি জাপানিজদেরটা নিবেন না জিনজিরা যেয়ে শিখবেন না জিনজিরা যাবেন জাপানিজদের নিয়মগুলো নিতে হবে আপনাকে কারণ ওরা গাড়ি তৈরি করেছে ওরা জানে এটার মেনটেন্স এটার পরিচালনা কিভাবে সুন্দর মতো চলবে তাহলে মানুষ তৈরি করলেন যিনি তিনি জানেন মানুষ ও তার সমাজ কিভাবে সুন্দরভাবে চলবে সুবাহ ঠিক কিনা অতএব মানব রচিত আইন পৃথিবীতে শান্তি আনতে পারে না শান্তি এনেই দিতে পারে আল্লাহর পক্ষ থেকে যে আইন এসেছে সেটা বলেন সুবাহ ইসলামের চেয়ে বেশি ব্যক্তির অধিকার মানব অধিকার কে দিয়েছে ইসলামের চেয়ে বেশি বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কে দিয়েছে কেউ দেয় আজ পশ্চিমারা আর পশ্চিমাদের গোলামি যারা করে আমাদের দেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরশ্চম্বী মর্যাদার বিরুদ্ধে কোন কাফের কুলাঙ্গার বক্তব্য দিলে বলে সেটা বাক স্বাধীনতা এই রকম বাক স্বাধীনতা মুসলমান মেনে নিবে না মুসলমান তো তখন বলবে আমাদের হাতের স্বাধীনতা চাই ঠিক না আদল শিখুন ন্যায় বিচার শিখুন আইনের শাসনের ক্ষেত্রে ইসলাম দুটো জিনিস দিয়েছে একটা আদল ন্যায় বিচার আর একটা ইনসাফ এহসান আর একটা কি দয়া সে মনে করে আমার বৃত্ত আছে বৈভব আছে সম্পদ আছে আদালত আমার সমাজ আমার মহল্লা আমার সব আমার আমার সাথে কে পারবে তুমি পৃথিবীতে বেঁচে গেল আল্লাহ যখন ধরবেন সেটা এত শক্ত এবং মজবুত সেখান থেকে বের হবার ক্ষমতা তোমার নাই শোন সাহবা একরামকে আল্লাহ রসুল বললেন ও আইমুল্লাহ লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা আল্লাহর কসম যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি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 الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشر مئات سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله جل ذكره في القرآن العظيم واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل وقال رسول الله صلى الله عليه وسلم ان المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل او كما قال صلى الله عليه وسلم হায়দারাত মুসল্লিয়ান একরাম দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহানা হুয়া তালার জন্য যিনি আমাদেরকে তার ঘরে চরম ব্যস্ততার মধ্যে আসার ও বসার তৌফিক দিয়েছেন তার জেক ও তার দিনের ফিকির করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তার আখিরি নবী নবীগণের মাথার কাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মাধ্যমে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম দিয়েছেন বিশ্ব মানবতার কল্যাণে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সেই দিন ইসলামের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে ইসলাম মানুষকে দিয়েছে ইনসাফ ন্যায় বিচার দিয়েছে আইনের শাসন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সমান অধিকার আলহামদুলিল্লাহ ইসলাম এটা ইসলাম ছাড়া কার পক্ষে সম্ভব সেজন্য আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন ফরস করে দিয়েছেন ন্যায় বিচারকে কি করে দিয়েছেন যখন তোমরা মানুষের মধ্যে বিচার কাজ পরিচালনা করবে তোমরা বিচার অবশ্যই করবে ইনসাফের সাথে কিসের সাথে রসুল করিম সাল্লাহ আসলামের সাদ করেছেন ইন্নাল মুকসিতিন আলা মানাবিরা মিন নূর এই পৃথিবীতে যারা ন্যায় কথা বলবে ন্যায় বিচার করবে সুষ্ঠুভাবে আইন প্রয়োগ করবে আইনের ক্ষেত্রে সকলকে সমান অধিকার দিবে কি দিবে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি দলপ্রীতি ভোজনপ্রীতি এগুলোকে স্থান দিবে না বিচার করবে ন্যায় পরায়ণতার সাথে কিসের সাথে রসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহ পাক হাসর ময়দানে আল্লাহর ডান দিকে ওই সব ন্যায়পরায়ণ বিচারকদেরকে নূরের মিম্বরে দাঁড় করায় দিবে এই হচ্ছে একজন মমিন ন্যায়পরায়ণ বিচারকের পুরস্কার আল্লাহর কাছে সুভাষ যা চিন্তা করার মতো শক্তিও তো আমাদের নেই ঠিক কিনা আপনার একটি প্রবাদ বাক্য শোনেন বিচারের বাণী নিভৃতে কাঁদে বিচারের বাণী যে এজলাসেই কাঁদে না জেলখানায় যাওয়ার পর কাঁদে আল্লাহ তালাই ভালো জানেন এটা আমি খুঁজে পাইনি এটা খুঁজে পেয়েছি কোরআন ও সুন্নাহের বাইরে কোনো ন্যায় বিচার কোন আইনের শাসন সম্ভব নয় কোনো ইজাম কোন মতবাদ কোনো দর্শন কোন ধর্ম এই পৃথিবীর মানুষকে ন্যায় বিচার আইনের শাসন এবং বিচার আচারের ক্ষেত্রে যে ইনসাফ আছে এটা মানুষকে দিতে পারেনি এটা দিতে পেরেছে একমাত্র ইসলাম একমাত্র কে দিতে পেরেছে ইসলাম দিতে পেরেছে আইন প্রয়োগ করার জন্য মানুষকে শাসন করার জন্য শাসন ব্যবস্থার জন্য আইন লাগে কি প্রয়োজন হয় কাওয়ানিন আইন ল ঠিক কিনা এটা দিয়ে মানুষকে শাসন করা হয় ইনসাফকে সমাজে প্রতিষ্ঠিত করা হয় শরিয়া আইন যেটা কোরআন সুন্নার যে আইন আল্লাহ যে আইন দিয়েছেন তার উৎস হচ্ছে লহে মাহফুজ উৎস কি ইসলামের আইনটা এসেছে কার কাছ থেকে সারা পৃথিবীতে এখন চলছে ইংরেজ আইন এটা ভার্সন চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে এক এক সময় এক এক ভার্সন আসে কথা বুঝতেছেন ইংরেজ আইনের উৎস কি ইংরেজ আইনের উৎস আমি খুঁজে পেয়েছি এটার উৎপত্তি উপজাতি থেকে জঙ্গল থেকে ব্রিটেনে গ্রেট ব্রিটেনে সাতশো বছর আগে হাজার বছর আগে উপজাতি শাসিত ছিল বুঝলেন এক এক এলাকা এক এক সর্দার এই উপজাতি সর্দারগণ যে রায় দিত সে রায়গুলি পরবর্তীতে ইংল্যান্ডে সাংবিধানিক আইন হয়ে গেছে তাহলে ব্রিটিশ আইন যেটা এটা এটার উৎপত্তি কোথায় জঙ্গলে আর এটা অস্তিত্ব দিয়েছে কিছু উপজাতি মূর্খ অজ্ঞ জঙ্গলি মানুষ কি আফসোস সেই জঙ্গলি আইন দিয়ে পৃথিবীর অধিকাংশ দেশ চলছে আমরাও সেই একশো নব্বই বছরের পুরনো ইংরেজদের রেখে যাওয়া আইনের চর্চাই করে যাচ্ছি সেজন্য আইনিভাবে আমরা সুষ্ঠু বিচার আদৌ পাচ্ছি না কথাটি শুধু বাংলাদেশের জন্য বললাম না পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই এই ইংরেজ আইনকে অনুসরণ করে তবে উন্নত বিশ্বের অনেকগুলো দেশ ইংরেজদের অধিকাংশ আইনকে বর্জন করেছে কি করেছে বাদ দিয়েছে ইসলাম যে আইন দিয়েছে সোহান এটার উৎস কি লহে মাহফুজ আল্লাহ ও তার রসুল মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম দেড় হাজার বছর আগে যে বিধান যে আহকাম যে কাওয়ানিন যে লস যে আইন দিয়েছেন তা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ তা যৌক্তিকতার মানদণ্ডে উত্তীর্ণ তা বিজ্ঞানের মানদণ্ডে উত্তীর্ণ তা মানুষের ফিতরাত স্বভাব চরিত্রের সাথে সংহতিপূর্ণ বলেন স্বভাব একটি সহজ কথা তো আপনি বুঝবেন কোন ডিভাইস ম্যানুফ্যাকচার করে যে দেশ ক্যাডালক কি তারাই দেয় না অন্য দেশ দেয় কথা বলে আপনি একটা ডিভাইস কিনলেন একটা মোবাইল হোক কোনো যন্ত্র হোক ক্যাডালগটা কে দিবে যারা তৈরি করেছে তারা কথা বলে আর সহজ বুঝেন না কেন জাপান থেকে গাড়ি আসছে এই গাড়ি পরিচালনার যত সিস্টেম নিয়ম এটা কি জাপানিজদেরটা নিবেন না জিনজিরা যেয়ে শিখবেন না জিনজিরা যাবেন জাপানিজদের নিয়মগুলো নিতে হবে আপনাকে কারণ ওরা গাড়ি তৈরি করেছে ওরা জানে এটার মেনটেন্স এটার পরিচালনা কিভাবে সুন্দর মতো চলবে তাহলে মানুষ তৈরি করলেন যিনি তিনি জানেন মানুষ ও তার সমাজ কিভাবে সুন্দরভাবে চলবে সুবাহ ঠিক কিনা অতএব মানবরচিত আইন পৃথিবীতে শান্তি আনতে পারে না শান্তি এনেই দিতে পারে আল্লাহর পক্ষ থেকে যে আইন এসেছে সেটা বলেন সুবাহা ঠিক কিনা মানুষ তো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু ক্ষুদ্র সৃষ্টি কি সৃষ্টি এভাবে শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু ক্ষুদ্র সৃষ্টি একটা নীল তিমি কত বড় সুবাহান আটলান্টিক ও প্রশান্তে এমন নীল তিমি আছে এত বড় যার লেজে ছোটখাটো একটা হাতি রেখে দিলে সে তার পাবে না কষ্ট হয় সোভান আল্লাহ বলতে আপনারা কিছু সুফি দরবেশ আছেন সোভান আল্লাহ বলতে চান না যে আমি তো পড়ি আবার বলার কি যতবার বলবেন তত লাভ বুক ভরা শ্বাস নিয়ে বলেন সুবাহ আল্লাহ এত বড় নীল তিনি সমুদ্রে চলছে আল্লাহর আইনকে মানতেছে জঙ্গলের বিশাল হাতি আল্লাহ তালার বিধানকে মেনে চলছে হাতির ক্ষেত্রে আল্লাহ আইন করেছেন সে খাবে শুধু কলা গাছ তরমুজ মাঝে মধ্যে মিষ্টি কুমড়া যদি আল্লাহ তারা আইন না দিতেন তো জঙ্গলে অন্য প্রাণী খাদ্য সংকটে মারা যেত ওখানে কার আইন চলতেছে বনের রাজা বাঘ ওর ক্ষেত্রে আইন যা খুশি জঙ্গলে যত প্রাণী সব খেয়ে ফেলবে গাছপালা ফলমূল খেয়ে ফেলবে না সুযোগ নাই ও খাবে হরিণ কি খাবে বানরও খায় না বুঝলেন মাঝে মধ্যে মানুষ পেলে একটু বাঘ খুশি হয় তার ভোজন পর্ব সারে দামি জিনিস পাইছে ওখানে একটা আইন আছে কি আছে নদীতে সমুদ্রে আইন আছে কার আইন ছয় ঘন্টা ১৩ মিনিট জোয়ার ছয় ঘন্টা ১৩ মিনিট ভাটা মিনিট সেকেন্ডের কোনো হেরফের হয় না মহাশূন্যে তাকান সব আল্লাহর আইন মানতেছে والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان সূর্য এবং চন্দ্র নিয়ন্ত্রিত হচ্ছে হিসাবের মধ্যে হিসাবের বাইরে না হিসাবের মধ্যে সুবাহান সূর্য উদিত হবার পরে আট মিনিট বিশ সেকেন্ডে আলো এসে পৃথিবীতে পৌঁছে এক সেকেন্ডের হেরফের হতে পারে না সূর্যচন্দ্র নক্ষত্র নিহারিকা ধূমকেতু গ্রহ গ্রহণপুঞ্জ গ্লাক্সি এই বিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ গ্রহণপুঞ্জ আল্লাহ নির্ধারিত নিয়মে হুকুমে আইনে পরিচালিত হচ্ছে সুবাহ আল্লাহ আল্লাপাক কোরআন কারিমে বলেছেন ফালিকুল ইসবাহি লাইলা সাকামান সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন অন্ধকার রাত থেকে সকালকে বিদীর্ণ করে যিনি বের করেন তিনি আল্লাহ চাঁদ ও সূর্যকে করে দিয়েছেন নিয়ম কানুন ও হিসাবের অধীন সবকিছু নির্ধারিত সময় পর্যন্ত ঘুরেই চলছে ঘুরেই যাবে আল্লাহর গোলামি করেই যাবে সব জায়গায় কার আইন সুভান আল্লাপাক কোরআন কেন বলেছেন ফালাহু আসলামা মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদে তাও আওয়া কুরহা আকাশে জমিনে যত সৃষ্টি আছে সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আনুগত্যের সামনে তাদের মস্তককে অবনত করে দিয়েছে শুধুমাত্র মানুষকে আল্লাহ দিয়েছেন এখতিয়ারে উমুরি ইচ্ছা শক্তি অর্থাৎ তুমি ইচ্ছে করলে আল্লাহর আইনটাও মানতে পারো ইচ্ছে করলে মানুষ হয়ে মানুষের গোলামিও করতে পারো পাকরাও হবে একদিন এ অধিকার আল্লাহ মানুষকে দিয়েছেন সুভান ইসলামের চেয়ে বেশি ব্যক্তির অধিকার মানব অধিকার কে দিয়েছে ইসলামের চেয়ে বেশি বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কে দিয়েছে কেউ দেয় আজ পশ্চিমারা আর পশ্চিমাদের গোলামি যারা করে আমাদের দেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরশ্চম্বী মর্যাদার বিরুদ্ধে কোন কাফের কুলাঙ্গার বক্তব্য দিলে বলে সেটা বাক স্বাধীনতা এইরকম বাক স্বাধীনতা মুসলমান মেনে নিবে না মুসলমান তো তখন বলবে আমাদের হাতের স্বাধীনতা চাই ঠিক না অপরদিকে যখন খুশি তখন পশ্চিমারা মুসলমানকে বলছে টেরোরিস্ট সন্ত্রাস মুসলমান যদি তাদের নিয়ে কথা বলে সেটা সন্ত্রাস ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে ইহুদিদের বিরুদ্ধে কথা বলবে সেটা সন্ত্রাস সেটা টেরোরিজম এই হচ্ছে পশ্চিমাদের বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ইসলাম দিয়েছে মানবাধিকার ইসলাম দিয়েছে বাক স্বাধীনতা ইসলাম দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা কত বেশি আল্লাহ কোরআন করিমে বলেছেন আর মানুষকে তৈরি করেছি তারপর তাকে পথ দেখাই দিয়েছি কোনটা হকের পথ তারপর তাকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছি ইচ্ছে করলে সে হকের পথ গ্রহণ করুক ইচ্ছে করলে সে অন্যায়ের পথকে গ্রহণ করতে পারে এই স্বাধীনতা আল্লাহ কাকে দিয়েছেন অন্য কাউকে অন্য কাউকে দেন নাই শুধু মানুষকে দিয়েছে সেজন্য মানুষ এখন সিদ্ধান্ত নিবে আইন কোনটা নিবে মানুষেরটা নিবে না আল্লাহটা নিবে আমরা বলি মুখে করি তো না রাষ্ট্রীয়ভাবে আহকামে সারা সার ই আইন কানুন তো নাই আমরা তো ব্যক্তি জীবনেও সরিয়া আইন কানুনকে গ্রহণ করি না আমাদের মধ্যে ইনসাফ নাই অবিচার বিচার খুঁজে পাবেন না যার পয়সা আছে জ্ঞান বুদ্ধি আছে তিনি মামলা করে পঞ্চাশ বছর গরিব মানুষের জায়গা দখল করে খাচ্ছে আদালত ওই মোরলের পক্ষেই থাকবে আঙ্গুল ফুলে কলাগাছ যারা তাদের পক্ষে আদালত তাদের পক্ষে বিচার তাদের পক্ষে সমাজ তাদের পক্ষে মাতবর যে লোক বঞ্চিত যার নুন আনতে পান্তা ফুরায় হ্যান্ড টু মাউথ রোজ এনে রোজ খায় তার মাথা গুজার জায়গা আমরা দিতে পারি না কারণ এটা ইংরেজ আইনের চোরাবালিতে আটকা পড়ে গেছে মামলা যে কবে রায় হবে দাদা মামলা করলে নাতি যে যদি রায় পায় তা পক্ষে আসবে কি বিপক্ষে তার গ্যারেন্টি নাই যে বিত্তবান যার দশটা বাড়ি আছে তার যদি একটা বাড়িতে মামলা চলে তার তো টাকার অভাব নাই থাকার জায়গার অভাব নাই পয়সা করির অভাব নাই কিন্তু যে গরিব সে তো শুধুই ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত বাংলাদেশে উচ্চ আদালতে যে মামলাগুলো জমেছে তা যদি সুষ্ঠুভাবে প্রপার প্রসিডিউশনের মাধ্যমে রায় হয় প্রায় দেড়শো বছরের বেশি লাগবে এই রায়গুলো প্রকাশ করতে কত বছর কেন আপনি আদালতে যাওয়ার আগে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন বিবেকের আদালতে আপনি প্রশ্ন করুন মামলাতে আপনি রায় পান কি পান না যদি গরিব আপনার কাছে কিছু পেয়ে থাকে তাকে হস্তান্তর করে দিন তার জায়গা গরিবের জায়গা বেড়ে খাবেন কেস মামলা দিয়ে কষ্ট দিবেন দাড়ি টুপি জুব্বা কুর্তা নিয়ে বেহেস্তে চলে যাবেন আল্লাহর কথম বেহেস্ত হারাম আপনার জন্য আদল শিখুন ন্যায় বিচার শিখুন আইনের শাসনের ক্ষেত্রে ইসলাম দুটো জিনিস দিয়েছে একটা আদল ন্যায় বিচার আর একটা ইনসাফ এহসান আরেকটা কি দয়া আরেকটা কি দয়া তো পড়ে এহসান তো পড়ে ইনসাফটাও তো নাই আমাদের মধ্যে মানুষের কষ্ট দেখলে আমাদের কষ্ট লাগে না মানুষ না খেয়ে থাকলে আমাদের কষ্ট লাগে না মানুষ মাথা গুজার জায়গা পায় না আমাদের কষ্ট লাগে না মানুষ ঘর হতে বের হতে পারে না আমাদের কষ্ট লাগে না কেস মামলার মাধ্যমে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে বিত্তবানরা তাতে আনন্দ পায় উল্লাস করে সে মনে করে আমার বৃত্ত আছে বৈভব আছে সম্পদ আছে আদালত আমার সমাজ আমার মহল্লা আমার সব আমার আমার সাথে কে পারবে তুমি পৃথিবীতে বেঁচে গেল আল্লাহ যখন ধরবেন সেটা এত শক্ত এবং মজবুত সেখান থেকে বের হবার ক্ষমতা তোমার নাই বিচার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে সারা দেশে আদালত পাড়ায় গেলে দেখবেন মানুষ কত কান্না করে বিচারের জন্য বিচার পাচ্ছে না মানুষ এটা শুধু আমি আমার নারায়ণগঞ্জের কথা বলছি না সারা দেশে কোথাও পাবেন না যারা আইনের শাসনের কথা বলে আইনের শাসন আমেরিকা ওরা আইনের শাসন আইন ছাড়া কিছু চলে না সবচেয়ে বেআইন ওরা করতেছে ওই দেশে কোন মানুষ যদি বিড়ালকে হত্যা করে সর্বোচ্চ তার দণ্ড হয় ছয় হাজার ডলার কত বাংলাদেশের প্রায় চার লক্ষ আশি হাজার টাকা মারছে কি প্রতিদিন সেই আমেরিকাতে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে হত্যা করছে তাদের অধিকারকে বঞ্চিত করছে মুসলমানদের অত্যাচার করছে শুধু মধ্য এশিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্র আফগানে দশ লক্ষ মানুষকে হত্যা করেছে কত বিড়াল হত্যার বিচার আছে তাদের দেশে আইনের শাসন কিন্তু দশ লক্ষ মুসলমান হত্যা করা হয়েছে তার বিচার নাই এই হচ্ছে তাদের আইনের শাসন কি দেশে কি বিদেশে কোথাও বিচারে কোনো ইনসাফ নাই এই বিচারের ইনসাফ আদল শিক্ষা দিয়েছি ইসলাম ন্যায় বিচার আইনের শাসন আইনের চোখে সমান অধিকার এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন সোহান আল্লাহ বলেন আলাপাক বলেছেন আমানু কুনু কওয়ামিন লিল্লাহি শুহাদা বিল কিসত হে মুমিনগণ তোমরা ইনসাফকারী এবং ন্যায় বিচারকারী হও কার নির্দেশ তোমরা আল্লাহ সাক্ষীদাতা আল্লাহ আল্লাহ সাক্ষীদাতা হিসেবে তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করো আদল এটা কি আদল ন্যায় বিচার ইনসাফ সব ক্ষেত্রে এটা আল্লাহ ফরজ করে দিয়েছে ব্যক্তিতে সমাজে রাষ্ট্র ব্যক্তিতে সমাজে রাষ্ট্র ন্যায় বিচার ইসলাম শুধু মানুষের জন্য দেন নাই প্রাণীদের ক্ষেত্রে আপনাকে ন্যায় বিচার করার হুকুম আপনি পশু খাবেন জবাই করে ইসলামের হুকুম ছুরিটা যেন ধার হয় আর জবাইয়ের পর যেন রশি দিয়ে পা বেঁধে দেওয়া না হয় কারণ সেই প্রাণী জবাই করার সময় যদি ছুরিটা ভোতা হয় আর তার হাত পা বাঁধা থাকে সে অতিরিক্ত কষ্ট পাবে তাকে অতিরিক্ত কষ্ট দেওয়া যাবে কারো পক্ষে দেখানো সম্ভব হয়েছে ইসলাম ছাড়া আল্লাহ পাক বলেছেন ইয়া কুনু <coughs> হেমাবিনগণ তোমরা ন্যায় বিচারকারী হও বিচার আচারে ন্যায়পরায়ণতার মানদণ্ডকে ঠিক মতো রাখো সেটা শুধু দোকানে সদাই দেবার সময় না সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহ পাক বলেন ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم আল্লাহ তালার হাবিব সাল্লাহ সাল্লাম আল্লাহর ওহির ভাষায় বলেছেন কোরআন সাক্ষী যাবে আদেশ প্রাপ্ত হয়েছি যাবে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তোমাদের মধ্যে ন্যায় বিচার করব আর ন্যায় বিচার শিক্ষা দিব বলেন সুবাহা রসুল করিম সাল্লাহ আলী হোসেন আল্লাহ তালা যাকে ক্ষমতা দিলেন কি সারে মোহাম্মদ সাল্লাহ আসলাম ছিলেন শরীয়ত প্রণেতা সুভান বলবেন না পূর্বের নবীগণকে সারে বলা হয় নাই ওনারা আল্লাহ যে শরীয়ত দিতেন তা কায়েম করতেন আল্লাহ তার হাবিবকে এই অথরিটি দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যা জায়েজ করবেন সেটা আমি জায়েজ করে দিব আপনি যা হারাম করবেন তা হারাম হয়ে যাবে আপনি যা হুকুম করবেন তা ফরাজ আপনি যা নিষেধ করবেন তা হারাম আপনার কথা আপনার কাজ আপনার হুকুমটাই ইসলাম শরিয়াত বলেন সুবাহ আলাপা কোরআন করিমে বলেছেন মানুষের জন্য ফরজ করা হয়েছে বাইতুল্লাহর হজ আল্লাহ কোরআনে বলেছেন হজ কোথায় কাবা ঘরে বলেন বুখারিতে হাদিস এসছে রসুল করিম সাল্লা আসমের সাত করেছেন আল হাজ আরাফা হজ আরাফায় বলেন তো হজের দিন নয় তারিখ আমরা কি কাবাগড়ে থাকি না আরাফাতে থাকি তাওয়াফে জিয়ারাত হজের তিন ফরজের এক ফরজ কাবাগর তোয়াফ আর আরাফাতে অবস্থানটাও ফরজ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আরাফাতে থাকাকে সবচেয়ে বড় ফরজ বলেছেন বলে নয় তারিখ আমরা কাবাগড়ে থাকি না আরাফাতে থাকি শরীয়তের ক্ষেত্রে এই রকম অথরিটি আল্লাহ তার রসুল সাল্লাহকে আসলামকে দিয়েছেন তারপরও রসুল করিম সাল্লাহ ব্যক্তি জীবনেও কতটুকু ইনসাফ আদল তার খেয়াল করতেন চিন্তা করতে পারবেন হাদি শরীফের মধ্যে এসেছে কোন যুদ্ধে যখন রসুল করিম সাল্লাহ আসলাম যেতেন সঙ্গে আমাদের আম্মা যান কোনো একজনকে নিতেন বুঝলেন এখন একাধিক আম্মাজানের মধ্যে কাকে নিবেন প্রশ্ন আসে না আল্লাহ রসুল কতটুকু ইনসাফ করতেন কোরআ লটারি করা হতো কি করা হতো সুহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মা আম্মা জানগণের মধ্যে যার নাম উঠতেন তাকেই নিয়ে রসুল করিম সাল্লা আসলাম যুদ্ধে যেতেন যদিও মনের টান সবার প্রতি এক হয় না এক হয় সেখানে হজরত আয়সাকে প্রাধান্য দিতেন না হাজর সাফিয়াকে আলাদা প্রাধান্য দিতেন না ন্যায় বিচারের ক্ষেত্রে সুহান ব্যক্তি জীবনে ওরা সুরে করিম সাল্লাহ সাল্লাম কতটুকু আদল ন্যায় বিচার ন্যায়পরায়ণতা স্থাপন করেছেন তা গোটা বিশ্বের মানুষের জন্য ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতার এক অনুপম দৃষ্টান্ত ছাড়া আর কি হতে পারে ইসলাম যে আইন দিয়েছে ন্যায় বিচার এই ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি নাই কি নাই প্রীতি কিন্তু একরকম না কয়েক রকম স্বজন প্রীতি ভোজন প্রীতি দল প্রীতি স্বজন প্রীতি আপনার আত্মীয় স্বজন আপনি ন্যায় অন্যায় দেখবেন না তার দিকে টানবেন এটা ন্যায় বিচার না বিচার মুখটা খুলেই বলেন আরেকটা দল প্রীতি আরেকটা কি দল প্রীতি হচ্ছে ন্যায় অন্যায় পরে উনি আমার দলের লোক অতএব তারটাই ঠিক এটা দল প্রীতি এটা কি আরেকটা হচ্ছে ভোজন প্রীতি কোনো মানুষ আপনার কেউ না কিন্তু ভালো করে তারে চাইনিজ খাওয়ালেন এ লোকটা আধা ঘন্টা আপনার চানসামি করবে এর বেশি করবে না আধা ঘন্টা অন্য দেশের লোক কোনো বাঙালি দশ মিনিটের বেশি করবে না হাত ধুইতে যতক্ষণ হাত ধুইতে তারপর আপনাকে চিনবে না সত্যি বাঙালি পৃথিবীতে আমরা যা শুনলাম ইতিমধ্যে কামাই করছি সমষ্টিগতভাবে জাতি হিসেবে আমরা কয়েকটা নোবেল পেতে পারি কিন্তু মুসলমানের সেই নোবেল আর আশা করা উচিত ইসলামে ন্যায় বিচারের ক্ষেত্রে আইনের শাসনের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি নাই দলপ্রীতি নাই গোসল আরবে একটি সম্ভ্রান্ত গোত্র ছিল মাকজুনিয়া মাকজুনি কি এই মাকজুম গোত্রের এক মেয়ে কোরাস বংশের মেয়ে চুরি করছে সাক্ষী প্রমাণের পরে রসুল করিম সাল্লাহ রায় দিলেন তার হাত কাট এখন কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে গেল কুরাইশ বংশের মেয়ের যদি হাত কাটা হয় আমাদের বংশের গৌরব তো কিছুটা হলেও ক্ষুণ্ণ হয় কি হয় এখন রসুল করিম সাল্লা আসলামের রায় আবদারের মাধ্যমে ঘুরানো যায় কিনা সবাই একটু পরামর্শে বসছেন কুরাইশরা বুঝতে পারছেন মুরব্বী যারা সাহবা একরাম তারা বললেন মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالوا ومن يشتري عليه إلا أسامة حب رسول الله صلى الله عليه وسلم মহিলার হাত কাটার রায় বাদ দেওয়া হোক কোরআশ বংশের হবার কারণে এই বিষয়ে আল্লাহ রসুলের কাছে কথা বলবে কে সাহস তো কারো এটা কেউ পারবে না হাজার জায়দের ছেলে উসামা বাচ্চা মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সকল শিশুকেই আদর করতেন বেশি আদর করতেন হাজরত হাসানকে হোসেনকে হাজরত উসামাকে সবাই মশওয়ারা করে বলল উসামাকে রসুল করিম সাল্লাহ আসলাম বেশি স্নেহ করেন সেই যে আল্লাহ রসুলের কাছে বলুক যে কোরআশ বংশের মেয়ে তার হাত কাটা রহিত করা যায় কিনা খেয়াল করতেছেন কথা হাজরত উসামা যে যখন রসুল করিম সাল্লাহ আসলামের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলসালাম এই মহিলা তো কোরআশ বংশের মেয়ে কোরআশ বংশের খাতিরে তাকে মাফ করা যায় কিনা আল্লাহ রসুল ধমক দিয়ে জিজ্ঞেস করলেন ফি চোরের যে শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন আল্লাহ নির্ধারিত সেই আইন ও বিচারের ক্ষেত্রে তুমি সুপারিশ করছো আল্লাহ রসুল সাল্লা বুঝলেন এই সুপারিশটা তার না এটা বড়দের কাদের মসজিদ নববীর মিম্বার শরীফে রাসুলে করিম সাল্লাম বসলেন আর ছোট একটি খুদ্া দিলেন খুদ্বাতে আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা আইন যে সবার জন্য সমান সে অনুভূতি তোমাদের নেই তোমাদের চোখে সম্ভ্রান্তরা আইনের বাইরে থাকবে আর যত আইন কানুন সব গরিবের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন বনি ইসরায়েল কেন ধ্বংস হয়েছে যে কারণে ধ্বংস হয়েছে বনি ইসরায়েল তার অন্যতম কারণ ইদা সারকা ফিহিম আশারিফু তারা কুহু ওয়াইদা সারকা ফিহিম উদ্দাইফু আকাম আলাইহিল হাদ্দা ইসরায়েলের মধ্যে সম্ভ্রান্ত শরীফ বড় কর্মকর্তা উচ্চ বংশের মানুষ যখন অপরাধ করত তাদেরকে বিচারের আওতায় আনা হতো না ছেড়ে দেওয়া হতো আর গরিব মানুষ অন্যায় করলে তারে ধরে ভালো মতো ফাঁসিতে লটকানো হয় হতো এই অবিচারের কারণে এই আইনের শাসন না থাকার কারণে ইনসাফ ভিত্তিক আইন না থাকার কারণে বনে ইসরায়েল হালাক হয়েছে সড়ক সাবা একরাম কাল্লা রসুল বললেন ওয়াইমুল্লাহ لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت يدها আল্লাহর কাসাম যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজ হাতে তার হাত কেটে দিতাম সহি মুসলিম হাদিস নাম্বার চার হাজার পাঁচশো পাঁচ কি ইনসাফ কি ন্যায় বিচার রসুল করিম সাল্লাহ শিক্ষা দিয়েছেন তা আমরা কি চিন্তা করতে পারি আল্লাহ যে ন্যায় বিচার দিয়েছেন এটা শুধু মুসলমানের জন্য না মুসলিমের জন্য আমি যে আয়াত দিয়ে শুরু করলাম সে আয়াত আল্লাহ কি বলেছেন আল্লাহ তালা বলেছেন ইদা হাকাম বিল যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তো তার সাথে বিচার করবে এই মানুষ বলতে শুধু মুসলমানকে বুঝিয়েছেন না মুসলিমকে তাহলে আইনের চোখে ইসলাম মুসলমানকে যে অধিকার দিয়েছে অমুসলিমকেও সেই অধিকার দিয়েছে শ্বেতাঙ্গকে যে অধিকার দিয়েছে কৃষ্ণাঙ্গকে সেই অধিকার দিয়েছে সুভার তফসিরের কিতাবগুলোতে এসেছে যেটা ইমাম সৈয়দি রহমতুল্লাহ দুরে মানসুরে ইবনু আবি হাতেম তার তফসিরে এবং অন্যান্য মুফাসিরগণ তাদের তফসিরের মধ্যে এনেছেন দুই ব্যক্তিতে ঝগড়া হলো কথা বুঝতেছেন ইখতাসামা রাজুলান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদা বাইনাহুমা এক ইহুদি আর এক মুসলিমের ঝগড়া হলো বিচার আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বিচার করে দিলেন ন্যায় বিচারের কারণে রায় পেয়ে গেল ইয়াহুদি কি পেল فقال الذي قضي عليه ردنا الى عمر بن الخطاب যে ব্যক্তি রায় পায় নাই কথিত মুসলিম সে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিচারটা দ্বিতীয়বারের জন্য ওমরের কাছে পাঠায় দেন সে ভাবছে হজরত অমর রাগী মানুষ রাগের বশবর্তী হয়ে তিনি কিছু না শুনেই সে অমুসলিমকে কতল করে ফেলবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন নাম ইলা যাও ওমরের কাছে যাও দ্বিতীয়বার বিচার করিয়ে আনো দনজন গেলেন হজরত ওমরের কাছে কথা বুঝতেছেন হাদি সাক্ষী فلما أتيا عمر قال الرجل يا ابن الخطاب قضى لي رسول الله صلى الله عليه وسلم হে অমর বিচারটা তো আমরা আল্লাহ রসুলের কাছে নিয়ে গিয়েছিলাম রসুল করিম সাল্লাহ আসলাম বিচার করেছেন আর আমি রায় পেয়েছি আলাহাদা এই ব্যক্তি রায় পায়নি আমি রায় পেয়েছি এই লোকটি তখন রসুল করিম সাল্লাহ আসলামকে বলল রুদ্দানা ইলা অবার ফরাদ্দানা ইলা এক এই জন্য এই লোকটা বলেছি আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অমরের কাছে পাঠান বিচার দ্বিতীয়বার করতে হবে আমি সন্তুষ্ট না আল্লাহ রসুল পাঠিয়েছেন ফকাল আকাদা ওই মোনাফেক মুসলিমকে জিজ্ঞেস করলেন অমর বিষয়টা কি এরকমই সে বলল হা হাজত অমর বললেন ঠিক আছে বিচার আমি করে দিচ্ছি মাকানা কুমা হাত্তা আখরুজা ইলাই কুমা ফাইনা কুমা এখানেই দাঁড়াও দনজন আমি আসতেছি আর তোমাদেরকে তোমাদের মন মতো বিচারটা করে দিচ্ছি কে বললেন فخرج إليهما مشتملا على سيفه فضرب الذي قال ردنا إلى عمر فقتله যে হতবাগা বলেছে তিনি তরবারি নিয়ে বের হয়ে আসলেন তরবারি কোষ মুক্ত করলেন আর যে বলেছে আল্লাহ রসুলকে বিচারটা অমরের কাছে পাঠান তার গরদান কেড়ে ফেলছে ভয়তে ইয়াহুদি দিচ্ছে একদম যে এই যদি হয় মুসলিমের অবস্থা তা আবার এক আঘাতে মারবে না কয়েক টুকরা করবে সোজা দৌড়িয়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আমার সঙ্গে বিচার প্রার্থী গেল অমরের কাছে হাজত অমর তো সবকিছু শুনে তার গরদান কেটে ফেলছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন মা কুন্তু আজন্য আই আমি তো ধারণাও করি নাই অমর একজন মুসলমানকে কতল করে ফেলবে সারা মাদিনা মুনাওয়ারায় গুঞ্জন অমর একজন মুসলমানকে হত্যা করেছে হাজত অমরের মনটা খারাপ হয়ে গেছে আসলেই কি একজন মুসলিমকে হত্যা করলাম আলাপাক কোরআন করিমের আয়াত নাজিল করে দিলেন ফালা আপনার রবের কসম সুভান কসম কে করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার সাহাবিগণ আপনার উম্মত তাদের তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে যদি তারা সমাধানের জন্য বিচার হিসেবে আপনার রায়কে সন্তুষ্ট চিত্তে মেনে না নেয় আমি আল্লাহ কসম করে বলি সে মুসলিম হতে পারে না অতএব আমার কোন মুসলিমকে হত্যা করে নাই মুসলিম নামধারী এক মুনাফে কাফের কি হত্যা করেছে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের এক একটি হুকুমকে একটি রায়কে যে মানবে না সে মুসলিম নয় সে কাফের ইসলাম যে বিচার দিয়েছে এক্ষেত্রে ইসলাম ভাগ করেছে মুসলিমের জন্য এক আইন অমুসলিমের জন্য আরেক আইন ইসলামের বিচার ব্যবস্থায় মানুষ হিসেবে সবাই সমান অধিকার পায় অতএব আইনের শাসন ইনসাফপূর্ণ বিচার সুষ্ঠু বিচার ইসলাম দিয়েছে কে দিয়েছে স্টেটে আমরা করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা চেষ্টা আমরা করে যাব সুন্নত তরিকায় কোন সন্ত্রাসী তরিকায় নয় ঠিক কিনা সুন্নত যা বলে তা করব যদি জীবন দিতে হয় জীবন দিব যদি কথার মাধ্যমে হয় তাই হবে মানুষকে বুঝাতে হবে মানুষকে ইসলামী আইন ও সরিয়া আহকামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে মানুষকে ঠিক কিনা কিন্তু অন্তত ব্যক্তি জীবনে আমরা ইনসাফপূর্ণ লেনদেন ইনসাফপূর্ণ ব্যবসা ইনসাফপূর্ণ বিচার এবং ন্যায়পরায়ণতার সাথে আমরা ব্যক্তি জীবনে সমাজ জীবনে চলব আমাদের দ্বারা যেন অবিচার না হয় ঝুট মিথ্যা মামলায় আমরা জড়াব না আমরা প্রত্যেকেই জানি মামলায় আমরা কে কতটুক বৈধ কে কতটুক অবৈধ কোন অবস্থায় যেন আপনি সবল সেজন্য দুর্বল মানুষ আপনার কাছে নির্যাতিত না হয় তাহলে আপনি কাল কেয়ামতে কঠিন পাকরাও হবে আল্লাহর পক্ষ থেকে আর যদি আপনি ন্যায় বিচার করে যেতে পারেন যে হাদিসটি শুনিয়েছি আল্লাহ পাক হাসর ময়দানে ডান পাশে আপনাকে জায়গা দিবেন নূরের মিম্বরে দাঁড় করায় দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন ওয়াখের দাবানা আনিল হামদুলিল্লাহ রবিল والسلام عليكم ورحمة الله تعالى وبركاته